আমরা এখানে যারা এসেছি সবাই একদিন এই দুনিয়া ছেড়ে আরেকটা জগতে আরেকটা দেশে আমরা চলে যাব এখানে আমরা কেউ থাকব আজ থেকে একশো বছর আগে এই গ্রামে যে মানুষগুলো ছিলেন তারা আজকে এই গ্রামের কোনো মানুষ নাই আবার আজ থেকে একশো বছর পরে এই গ্রামে হয়তো এরকম ইসলামী জালসা হবে সেই জালসায় আমিও থাকব না আপনারাও থাকবেন না তাহলে আমরা সবাই ওই একশো বছর পরে কোথায় চলে যাব অন্য জগতে যেই জগৎটার নাম হলো আখেরাত আমরা এখন আছি যেই জগতে এটার নাম হলো দুনিয়া আর এখান থেকে যেই জগতে পরবর্তী স্টেশন যেখানে যাব সেটার নাম হলো আখেরাত এই যাওয়ার সময় আমরা যখন এখান থেকে চলে যাব যাওয়ার সময় সাথে করে কি কি জিনিস নিয়ে যাবেন বলেন তো দেখি মাশাল্লাহ তা আপনারা তো সবে জানেন আলহামদুলিল্লাহ বোঝা গেছে যে এই গ্রামের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল এবং দিন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ এই একটাই বোঝা গেছে বাদ তো সবগুলা টিপ দেওয়া লাগে না বাত একটা টিপ দিলে বোঝা যায় যে পুরা বাকি বাতের কি অবস্থা আলহামদুলিল্লাহ এক টিপে বোঝা গেছে আজকের স্টুডেন্ট খুব ভালো মানের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তাহলে আমরা কবরে কি নিয়ে যাব আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার প্রত্যেক বাইঞ্জাতের পিছনে পিছনে তিনটা জিনিস তাকে অনুসরণ করে প্রত্যেক মাইনের যখন নিজের বাড়িঘর থেকে কবরস্থানের দিকে রওনা দে মাইনের যখন কবরে যায় আখরাতের দিকে রওনা দেয় ওই মাইয়েতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা জিনিস যায় তিনটা জিনিস তার বাড়ি থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত তার সাথে গমন করে এক নম্বরে তার সাথে গমন করে আহালুহু তার আহালেরা তার সাথে কবরস্থান পর্যন্ত যায় তার ছেলেরা যায় তার ভাই বেড়াদারেরা যায় প্রতিবেশী যায় আত্মীয় স্বজন যায় বিভিন্ন ব্যক্তিবর্গ মুসলিম ভাইয়েরা কবরস্থান পর্যন্ত যায় দ্বিতীয়ত যেই জিনিসটি তার সাথে যায় সেটি হলো ওয়ামালুহু তার মালটা তার সম্পদ গুলাও তার কবরস্থান পর্যন্ত যায় যে লোক ধনী মানুষ ওই লোক কবরস্থানে যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব বিদ্যমান থাকে ওই লোকের জানাজার মধ্যে মানুষ বেশি হয় ওই লোকের সুনাম চারিদিকে দুনিয়াতে ছিল প্রভাবশালী ছিল তার জানাজায় লোকজন বেশি হাজির হয়েছে সবার মনে একটা বড় ধরনের কথা বড় ধরনের আলোচনা ভাসতে থাকে অমুক সাহেব মারা গেছে অমুক ব্যক্তি মারা গেছে অর্থাৎ কবরস্থানে যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব তার মালের প্রভাবটা বিদ্যমান থাকে আরো একটা জিনিস তার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যেতে থাকে ওই জিনিসটা হলো আমালহু দুনিয়াতে সে যে কাজগুলো করেছিল সে আমলগুলাও তার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেন আমার উম্মত যখন কবরস্থানের দিকে নিয়ে যায় তোমরা মাইয়াতের সামনে দিয়ে দিয়ে হাঁটিও না মাইয়েতের পিছন দিয়ে দিয়ে হাঁটো সামনে যাবে মাইয়েতের খাট তোমরা যাবা মাইয়াতের পিছনে পিছনে আহালো যাবে মাইয়াতের পিছনে পিছনে মালও যাবে পিছনে পিছনে আমলটাও যাবে মাইয়াতের পিছনে পিছনে মাইয়াত রওনা দিছে আখেরাতের উদ্দেশ্যে তিনটা জিনিস তার পিছনে পিছনে যেতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ফাইয়ার জিরো ইসনান ওয়াইয়াবে ওয়াহেদ কিছুক্ষণ পরে যখন দাপন করা শেষ হয়ে যায় তখন দুইটা জিনিস বাড়ির দিকে আবার ফিরে চলে আসে কিন্তু একটা জিনিস আর ফিরে আসে না যেই দুইটা জিনিস ফিরে আসে ওই দুইটা জিনিস হলো আহলুহ আমালুহ তার আহালেরা তার পরিবার পরিজনেরা তাকে কবরের ভিতরে একাকি অন্ধকার ছোট একটা ঘরের মধ্যে রেখে বাকিরা সবাই চলে আসে তার বিশাল সম্পদের মালিক ওই সম্পদও তার কবরের ভিতরে যায় নাই তাকে কবরের ভিতরে গরিব মানুষটা যেমন তিনটা সাদা কাপড় নিয়ে কবরে শুয়ে থাকে এই বিশাল প্রভাবশালী ধনী মানুষটাও তিনটা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে ওই গরিব মানুষটা যেই দিনে আনে দিন খায় যার পরিবারে কোনো স্বাচ্ছন্দ্য নাই যার পরিবারে কোনো সম্পদ নাই ওই মানুষটা যেমন ছোট্ট একটা কবরের মধ্যে শুয়ে থাকে তার বাড়িটার পরিমাণ যতটুকু এই কোটিপতি বিশাল প্রভাবশালী মানুষটার বাড়িটাও ততটুকু অর্থাৎ কবরে যাওয়ার সাথে সাথে তার আহাল যেমন ফিরে চলে এসেছে তার মালও তাকে রেখে চলে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমালুহু একটা জিনিস আমার উম্মত তোমার সাথে থেকে যাবে সেটা হলো তোমার আমল সুহান আল্লাহ অথচ দুনিয়ার মানুষ তার আহালের জন্য তার মালের জন্য তার আমলটা নষ্ট করে দে যেই জিনিসটা তার সাথে থাকবে যেই জিনিসটা তার আখেরাতে যাবে যেই জিনিসটা জান্নাতে পৌঁছা পর্যন্ত তার সাথে সাথে থাকবে ওই জিনিসটাকে ধ্বংস করে দে দুনিয়ার আহালের জন্য আর মাল সম্পদের জন্য যেই দুটা জিনিস তাকে কবরে রেখে চলে আসবে তার সাথে থাকবে না সেই দুটা জিনিস কামাই করার জন্য সেই দুটা জিনিসের আধিক্যের জন্য আল্লাহর বান্দা বান্দিরা দেখা যায় আমলটা নষ্ট করে দেয় এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা কবরে যে আমলটা আমাকে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সে আমলটার দিকে একটু ভালো করে নজর দেওয়া দরকার এই আমলটার দিকে ভালো করে নজর দিতে হবে দুনিয়ার ভিতরে থেকে এই আমলটা গড়ে তুলতে হবে এই আমলটাই কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম হবে কেউ যদি জাররা পরিমাণ অনু পরিমাণ ক্ষুদ্র পরিমাণ কোনো আমল করে ভালো আমল করলে সেটাও সে দেখতে পাবে খারাপ আমল করলে সেটাও সে দেখতে পাবে আল্লাহ আকবর এমন কোন আমল থাকবে না যেই আমলটা সে কেয়ামতের ময়দানে দেখতে পাবে না فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية ওই আমল আল্লাহ রব্বুল আলমিন ওজন করবেন মিজানের মধ্যে দিবেন যার মিজানটা বাড়ি হয়ে যাবে যার মিজানটা খুব যার ওই আমলের ওজনটা হালকা হয়ে যাবে ওই হালকা ওজনের কারণে সেই সর্বনাশ সর্বনাশ জাহান নাম তার ঠিকানা হয়ে যাবে এই জন্য আমার বাইরা এবং বোনেরা আমলটা কিভাবে ঠিক থাকে আমলটা কিভাবে নিয়ে যাওয়া যায় এই জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে